كلا إنا خلقناهم مما يعلمون فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون برب المشارق والمغارب إنا لقادرون على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين فذرهم يخوضوا ويلعبوا, ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون يوم يخرجون من الأجداث سراعا كأنهم سراعا كأنهم إلى نصب يوفضون خاشعة أبصارهم ترحقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون অতএব হে নবী কি ব্যাপার যে এসব কাফের ডান দিক ও বাম দিক হতে দলে দলে তোমার দিকে ছুটে আসছে তাদের প্রত্যেকে কি এ আশা করে যে তাকে প্রাচুর্যে ভরা জান্নাতে প্রবেশের সুযোগ দেয়া হবে কখনো না আমি যে জিনিস দিয়ে তাদের সৃষ্টি করেছি তারা নিজেরা তা জানে অতএব না আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচল সমূহের মালিকের আমি তাদের চাইতে উৎকৃষ্টতর লোকদেরকে তাদের স্থলাভিষিক্ত করতে সক্ষম আমাকে পিছনে ফেলে যেতে পারে এমন কেউই নেই অতএব তাদেরকে অর্থহীন কথাবার্তা ও খেলতামাশায় মত্ত থাকতে দাও যেদিনটির প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হচ্ছে যতদিন না সেদিনটি সাক্ষাৎ তারা পায় সেদিন তারা কবর থেকে বেরিয়ে এমনভাবে দৌড়াতে থাকবে যেন তারা নিজেদের দেব প্রতিমার আস্তানার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে সেদিন চক্ষু হবে আনত লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করে রাখবে ওই দিনটি সেদিন যার প্রতিশ্রুতিদেরকে দেয়া হচ্ছে